গান বাজনা নাচা নাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচা নাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচা নাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা শুনো না নাচানাচি করো না গান বাজনা শুনো না নাচানাচি করো না পাগল পারা হয়ে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচানাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে মনবা তুমি মরার পরে ওই না কবরে সবার মুখে গান বাজনা চলছে দেশটা জুড়ে এমন অশ্লীল গান বাজনা বলতে লজ্জা করে সবার মুখে গান বাজনা চলছে দেশটা জুড়ে এমন অশ্লীল গান বাজনা বলতে লজ্জা করে সবার মুখে গান বাজনা চলছে দেশটা জুড়ে এমন অশ্লীল গান বাজনা বলতে লজ্জা করে আল্লাহ রাসুল ভুলিলা কুরআন হাদিস টারিলা আল্লাহ রাসুল ভুলিলা কুরআন হাদিস টারিলা দুনিয়াটা পে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচানাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে মুসলমানের কন্যা হয়ে করে নাচানাচি প্রেম করিয়া চেলের সাথে আসে কাছাকাছি মুসলমানের কন্যা হয়ে করে নাচানাচি প্রেম করিয়া ছেলের সাথে আসে কাছাকাছি মুসলমানের কন্যা হয়ে করে নাচানাচি প্রেম করিয়া ছেলের সাথে আসে কাছাকাছি পর্দার বিধান ছাড়িলা সমান অধিকার পাইলা পর্দার বিধান ছাড়িলা সমান অধিকার পাইলা বিধর্মীদের তোরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচানাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে মোবাইল আছে বর্তমানে সবার হাতে হাতে দিনে রাতে গান বাজে না শুনতে সবাই আছে মোবাইল আছে বর্তমানে সবার হাতে হাতে দিনে রাতে গান বাজনা শুনতে সবাই আছে মোবাইল আছে বর্তমানে সবার হাতে হাতে দিনে রাতে গান বাজনা শুনতে সবাই আছে টেলিভিশন আনিলা নাচানাচি দেখিলা টেলিভিশন আনিলা নাচানাচি দেখিলা পরানটা ভোরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচানাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা শুনো না নাচানাচি করো না গান বাজনা শুনো না নাচানাচি করো না পাগল পারা হয়ে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে গান বাজনা নাচানাচি কত মজা রে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে বুঝবা তুমি মরার পরে ওই না কবরে